পৃথিবীর কি হয়েছে আজকে তার ভেতরের সব কিছুকে সে কেন বের করছে বোঝা যাচ্ছে একদিন পৃথিবী ভেঙে যাবে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেটাই কেয়ামাত কাজেই আমাদের উচিত হবে কেয়ামাতের পূর্ব লক্ষণ অবগত হয়ে সতর্ক সাবধান থাকা আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল আলহি ওসাল্লাম বললেন খামসুন উব তুলি তুম বেহিন্না পাঁচটি জিনিস রয়েছে যার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে পাঁচটি সমস্যা তোমাদের উপরে চেপে যাবে যখন তোমরা বিপদে পড়ে যাবে ওয়াউজুবিল্লাহ আমি আল্লাহর নিকটে আশ্রয় কামনা করি আন্তদরে কহুন না যে তোমরা তাকে পেয়ে যাওয়া তোমরা যেন না পাও তোমাদের উপরে এই পরিস্থিতি যেন না আসে এর জন্য আমি আল্লাহর নিকটে আশ্রয় কামনা করি এক আল্লাহ নবী বলছেন তাউন অল আউজাও সমাজে যখন অশ্লীল অন্যায় জেনা ব্যবিচার বেড়ে যাবে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ওই সময়তে মহামারী রোগ দেখা দিবে ওই সময়ে এমন কতগুলো মানুষকে রোগ হবে যে রোগ পূর্বে কোনোদিন হয়নি যেমন আজকে আমরা এইডস একটা রোগ এখন আমরা যেখানে সেখানে এই রোগ হচ্ছে এ কিভাবে হলো এ রোগ কি মানুষ একটা নাম দিয়েছে তার ঔষধ খুঁজে পায় না রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই ভাষায় বোঝা যায় মানুষ যখন জেনায় লিপ্ত হবে ব্যভিচারে লিপ্ত হবে তখন মানুষকে এমন কতগুলি রোগ হবে যে রোগ পূর্বে কোনোদিন কোনো মানুষকে হয়নি যে না কত বড় ন্যাক্কার জন্য নোংরা জঘন্য কাজ যার কারণে মানুষ এই বিপদে পড়বে এটা একটা কেয়ামতের লক্ষণ জেনাবে বিচার বেশি হয়ে যাওয়া কেয়ামতের লক্ষণ রাসুল সাল আলি আসাল্লাম বলেন ওয়ালাম মিকিয়ালাওয়াল মিজানা ওখেজু মৌনাতে সুলতানে মানুষ যদি ওজন ও মাপে কম দেয় তাহলে মানুষের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক দুর্ভিক্ষ মানুষ খেতে পাবে না দ্রব্যমূল্য বেড়ে যাবে মানুষ পয়সা দিয়ে তাকে কিনতে পারবে না হয়রান হয়ে যাবে দুই মানুষের সাংসারিক দায়ভার কঠিন হয়ে যাবে আহাল পরিবার নিয়ে খরচ বহন করা একটা তার জন্য খুব কঠিন ও জটিল হয়ে যাবে আর তাদের উপরে স্বৈরাচারী শাসককে চাপিয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কথাগুলিকে খুব ভালো করে স্মরণ করি খুব ভালো করে মনে রাখি রাসুল সাল আলি আসাল্লাম বলছেন যে মানুষ যদি ওজনে মাপে কম দেয় তাহলে তিনটে বড় বিপদ নেমে আসবে এক দুর্ভিক্ষ নেমে আসবে দুই মানুষের সাংসারিক ব্যয়ভার কঠিন হয়ে যাবে তিন তাদের উপরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসককে চাপিয়ে দেওয়া হবে যেটা তাদের জন্য বিপদ হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন অলম নাও জাকাতা মনিউল মাতার ওয়ালাউলাল বাহায়েম লাম ইউমতারু যদি মানুষ জাকাত প্রদান না করে তাহলে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করা হবে আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যদি জীবজন্তু পশু প্রাণী না থাকতো তাহলে যারা জাকাত বন্ধ করছে আল্লাহ তাদের উপরে বৃষ্টিকে একেবারে বন্ধ করে দিতেন তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে ধ্বংস করতেন কিন্তু আল্লাহ বৃষ্টি দেন মাঝে মধ্যে কেন অন্যায়কারী লোক স্বৈরাচারী শাসক সর্ব ধরনের অন্যায় থাকার পরেও আল্লাহ বৃষ্টি দেন কেন পশু প্রাণী থাকে এই জন্য চার রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন লাম কজু আহাদ আল্লাহে ওয়া আহাদা আলাইহিম মিন গাইরিহিম যখন কোনো মানুষ আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে রাসুলের ওয়াদাকে ভঙ্গ করে আল্লাহর ওয়াদা মানে সেরেক করা যাবে না আল্লাহকে মান্য করতে হবে মানে সেরেক করা যাবে না রাসুলের ওয়াদা মানে কথা ও কর্ম রাসুলের আনগত্যে হতে হবে কোনো আমল কোনো এবাদত রাসুলের আনুগত্যকে উপেক্ষা করে করা যাবে না যদি মানুষ আল্লাহর অদাকে ভঙ্গ করে যদি মানুষ রাসুলের অদাকে ভঙ্গ করে আল্লাহ যেভাবে মানুষকে চলতে বলেছেন আল্লাহ রাসুল যেভাবে মানুষকে জীবিকা নির্বাহ করতে বলেছেন মানুষ যে আল্লাহর সাথে অদাবদ্ধ রয়েছে মেনে নেওয়ার জন্য এটা যদি মানুষ না করে তাহলে আল্লাহ আল্লাহতালা মানুষের উপরে স্বৈরাচারী শাসক বাহির থেকে বহির বিশ্ব থেকে তাদের উপরে চাপিয়ে দিবেন ওয়াখাজু মা বেহিমিনাল মাল তারা এসে তাদের হাতে যে অর্থ সম্পদ থাকবে সেটুকু তারা লুটে নিবে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন মা তাহকুম আইম্মা তুহুম যখন কোন নেতা যখন কোনো আলেম আল্লাহর দেওয়া ফায়সালা গ্রহণ করবে না সমাজে যে কোনো ব্যাপারে দিন প্রচারে ফতোয়া দেওয়ার ব্যাপারে কোর্ট কাচারিতে অফিস আদালতে যখন মানুষ আল্লাহর দেওয়া ফায়সালাকে মানবে না রাসুলের দেওয়া সিদ্ধান্তকে গ্রহণ করবে না জাল আল্লাহ বাসান আলাইহিম তখন আল্লাহ তালা তাদের উপরে গজব চাপিয়ে দিবেন তখন আল্লাহ তালা তাদের উপরে বিপদ চাপিয়ে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস বোঝা যায় আমি পিস টিভির সকল দর্শক মণ্ডলীকে বিনীতভাবে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে দেখুন আমি পাঁচটা জিনিস সিরিয়াল দেখাচ্ছি এইগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ আর এইগুলি মানুষ করে যা ত্যাগ করা জরুরি এক অশ্লীল কাজে লিপ্ত হওয়া জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যদি মানুষ হয় তাহলে মানুষের উপরে এমন রোগ চেপে যাবে যে রোগ পূর্বে কোনোদিন হয়নি দুই মানুষ যদি ওজনে কম দেয় মাপে কম দেয় তাহলে তিনটে বিপদ নেমে আসবে এক দুর্ভিক্ষ নেমে আসবে দুই পরিবার নিয়ে ব্যয় ভার বহন করা কঠিন হয়ে যাবে তিন স্বৈরাচারী শাসক আল্লাহ তাদের উপরে চাপিয়ে দিবেন মানুষ যদি জাকাত না দেয় তাহলে বৃষ্টি বন্ধ হবে বৃষ্টি না হওয়া জাকাত না দেওয়ার প্রমাণ এরপরেও আল্লাহ মাঝে মধ্যে দেন পশু প্রাণী থাকে এই জন্য চার যখন মানুষ আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করবে রাসুলের ওয়াদাকে ভঙ্গ করবে তার আদেশকে তার নিষেধকে মান্য করে চলবে না তখন আল্লাহ তালা বহির্বিশ্ব থেকে তাদের উপরে স্বৈরাচারী শাসক চাপিয়ে দিবেন তারা এই স্বৈরাচারী শাসকের অধীনে থেকে বিপদে পড়ে কঠিন অবস্থায় জীবিকা নির্বাহ করবে আর আলেম ওলমা এবং যারা সামাজিক দায়িত্ব পালন করবে এমনকি যারা কোর্ট কাচারিতে বিচারক হিসেবে আছে তারা যদি আল্লাহর বিধান অনুযায়ী কোরআনের ফেসলা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ না করে কোনো আলেম ওলমা যদি ফতুয়া দেওয়ার ব্যাপারে আল্লাহর দেওয়া বিধান রাসুলের দেওয়া বিধানকে গ্রহণ না করে তাহলে আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন আলেমের ফতোয়া স্বার্থপরতায় দেওয়া পৃথিবী ধ্বংসের লক্ষণ বিচারকদের কোরআন অনুযায়ী ফায়সালা না করা পৃথিবী ধ্বংসের চিহ্ন জাকাত না দেওয়া পৃথিবী ধ্বংসের চিহ্ন অদা ভঙ্গ করা পৃথিবী ধ্বংসের চিহ্ন জেনাবে বিচারে লিপ্ত হওয়া পৃথিবী ধ্বংসের চিহ্ন আবু মৌসা আসারি রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আমার উম্মাতে কতগুলি মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু তারা নাম মদ রাখবে না অন্য নাম দিবে সারা পৃথিবীতে জুস নামে কত কি আছে যেগুলি মানুষ ভক্ষণ করছে অথচ সেগুলো জাতির জন্য বৈধ নয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসের এই অংশ পর্যন্ত পৌঁছে যেটুকু বলতে চাচ্ছি সেটুকু হচ্ছে এই মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম তারা নেশাদার দ্রব্য দিবে না অন্য একটা নাম দিবে এই বাক্য আমরা খুব ভালো বুঝছি আমরা খুব সতর্ক সাবধান হই খাওয়ার পরে যেগুলো খাচ্ছি যেখানে সেখানে বিভিন্ন পদার্থ খাওয়ার নামে যেগুলো খাচ্ছি ও পান করছি সেগুলো যদি নেশাদার দ্রব্য হয় তাহলে আমাদের পরকাল হারাবে এবাদাত কবুল হবে না এ বিষয়ে আমরা সতর্ক সাবধান থাকি প্রতিপালক তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য বুঝার তৌফিক দান করো যাতে করে আমরা এগুলো থেকে বাঁচতে পারি এই দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এ বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য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 করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তখন বুঝতে হবে যে এটা কেয়ামতের লক্ষণ এটা আমরা একেবারেই সমাজে বাস্তব দেখতে পাচ্ছি সামান্য একটা দেখেন আন্তর্জাতিকভাবে যেখানে খেলাধুলা শুরু হচ্ছে সেখানে আমরা বুঝতে পারছি যে মানুষ কত অজ্ঞ যে এইসব খেলোয়াড়দেরকে স্বাগতম জানানোর জন্য নারীরা নাচছে তারা গান করছে তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হচ্ছে কোনো দেশের যখন সরকার আসছে তখন নারীদেরকে নাচিয়ে তাকে স্বাগতম জানানো হচ্ছে আল্লাহ রসুল কথাই বললেন যে নেতৃত্ব স্থানীয় লোকদেরকে স্বাগতম জানানো বহিরাগত লোকদেরকে স্বাগতম জানানো নাচ দিয়ে গান দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে নায়িকা দিয়ে এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ ব্যাপারে সতর্ক সাবধান করে বলেন জালাল্লাহ আলাইহিমাল বাস তারা গজবের মধ্যে পড়বে তারা সর্বধরনের সংকটের মধ্যে পড়বে ওয়াজাল মিনহুম আল কিরদাতা অল খানাজির আল্লাহ তালা এদেরকে শুকুরে পরিণত করে দিবেন এদেরকে বানরে পরিণত করবেন হাদিস তো বোখারি মুসলিমের কথা তো কঠিন ও জটিল সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি জাতিকে কি দিয়ে বুঝাই আল্লাহ তালাকে বলি প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলে গেছেন যে কথা জাতির জন্য খুব কল্যাণকর যে কথা জাতিকে বিপদ থেকে বাঁচাতে চাই এই কথা আমরা জাতির কাছে উপযুক্তভাবে পৌঁছাতে পারছি না আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ তাহলে তো তুমি সেই ত্রুটিকে সংশোধন করে তোমার নবীর দয়ে বাক্যকে জাতিকে বুঝানোর তৌফিক দান করো আর যদি ত্রুটি না থাকে তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো যাতে করে আমরা জাতিকে এই কথা পৌঁছাতে পারি জাতি যেন এই বিপদ থেকে বেঁচে যেতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো সম্মানিত দর্শক মন্ডলী নেতাদেরকে বাদ্যযন্ত্র দিয়ে স্বাগতম জানানো যে কোনো ব্যক্তিকে গায়িকা নায়িকা দিয়ে স্বাগতম জানানো এটা হচ্ছে একটা জাহেলিয়াত এটা হচ্ছে একটা অজ্ঞতা এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের চিহ্ন যারা এই কাজ করবে আল্লাহ তালা তাদেরকে শুকুরে পরিণত করবেন আল্লাহ তালা তাদেরকে বানরে পরিণত করবেন তাদের পরকাল বড় ভয়াবহ আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন খাসফুন মাসখুন অকাজফুন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে তার একটি পাপ হচ্ছে খাসফুন ভূমিকম্প হবে দুই মাসক্ষণ মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে বানরে পরিণত হবে শুকুরে পরিণত হবে তিন কাজফুন গজব নাজেল হবে তাহলে তিনটি বিপদ নেমে আসার তিনটি বড় কারণ এক নম্বর কারণ হচ্ছে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই নম্বর কারণ মেয়েরা যখন গান বাজনায় বাদ্যযন্ত্রে লিপ্ত হবে জনসমাজ যখন বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে তখন মানুষের উপরে তিনটি বিপদ নেমে আসবে গান বাজনা একেবারেই হারাম বাদ্যযন্ত্র নাচ একেবারেই হারাম নাহলে দেখুন আব্দুল ইমিন উমার বলছেন যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম একদা বাদ্যযন্ত্র শুনলেন সোম্মা ফি তিনি তার দুই আঙ্গুলকে তার দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন ওয়ানা নিত্তারিকে এরপরে তিনি রাস্তা থেকে সরে গেলেন রাস্তা থেকে সরে গিয়ে বলছেন আবদুল উমার হাল তাসমা শায়ান তুমি কি কিছু শুনতে পাচ্ছ কালালা তিনি বলেন আল্লাহর নবী এখন কোনো শব্দ শুনতে পাচ্ছি না এখন বাদ্যযন্ত্রের কোনো শব্দ শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাহিমিন মিন ওজনাই হ্যাঁ তখন আল্লাহর নবী তার দুই কান থেকে তার দুই আঙ্গুল সরিয়ে নিলেন রসুল সাল্লাহ আলি বলেছেন আকুয়াম আমার উম্মাতের কতগুলি লোক হবে আল হারা ওয়াল হারিরা যারা জেনাকে হালাল মনে করবে যারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে অল খামরা যারা নেশাদার দ্রব্য পান করাকে বৈধ মনে করবে অলমাজেফ যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র হাদিসে কয়েকটি পৃথিবী ধ্বংসের লক্ষণ উল্লেখ করলেন এবং বললেন যে আমার উন্মতের এক শ্রেণীর মানুষ সেটাকে বৈধ মনে করবে তার এক হচ্ছে জেনাকে মানুষ বৈধ মনে করবে এটা কত জটিল কঠিন কথা মানুষ এটাকে তেমন কিছু পাপ মনে করবে না দুই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে রেশমি কাপড়কে মানুষ বৈধ মনে করবে অথচ রেশমি পুরুষের জন্য হারাম তিন বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে মানুষ কিছু মনে করবে না অথচ বাদ্যযন্ত্র হারাম চার নেশাদার দ্রব্যকে মানুষ হালাল মনে করবে অথচ নেশাদার দ্রব্য একেবারেই হারাম যেদিন মানুষ এইগুলি করবে সেদিন বুঝতে হবে যে এখন পৃথিবী ধ্বংস হবে এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ মাজ রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন বাদা হাজাল আমর বেনবতিন রাহমা রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে কোনো নবীর রাজত্ব চলেনি দয়া ছাড়া সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরের বাক্যে বলেন সুম্মা এখনো খেলা ফাতানো রাহমা এরপরে রাজত্ব শুরু হয় খালিফা দিয়ে ও দয়া দিয়ে কোনো মানুষের কোনো খালিফার রাজত্ব চলেনি দয়া ছাড়া তিন মুলকান আজুজান এরপরে নেতৃত্ব শুরু হবে জোর জর মল্লুক তার চার সুম্মাই এখনো ফাসাদান এরপরে নেতৃত্ব শুরু হবে যে কোনো মূল্যে একজন নেতা হতে চাইবে রাতে টাকা পয়সা দিয়ে যে কোনো মূল্যে আরও পাঁচজনকে মেরে যে কোনো মূল্যে তাকে নেতা হতেই হবে এরকম একটা পরিস্থিতি আসবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেদিন মানুষ পয়সা দিয়ে মানুষের প্রতি অন্যায় করে অবিচার করে রাহাজানি করে নেতা হবে সেই দিন তোমরা মনে করিও তাদের চরিত্র কয়েকটি পৃথিবী ধ্বংসের লক্ষণ এক সারেবুল খমুরা তারা নেশাদার দ্রব্য পান করবে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ দুই অল ফরুজা তারা জেনাকে বৈধ মনে করবে নারীদের লজ্জা স্থানকে বৈধ মনে করবে খুব কঠিন কথা খুব জটিল কথা মানুষ কি জেনাকে বৈধ মনে করবে জি অনেক হাদিস আছে আমরা সময়ে বলবো অত্র হাদিসে যেটা বোঝা যায় যে এক শ্রেণীর নেতৃত্ব স্থানীয় মানুষ নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে রেশমি পোশাককে বৈধ মনে করবে জেনাকে বৈধ মনে করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ুরজাকুন আলাদা আলিক দেনান দিনও ধনী হয়ে যাবে ওয়েন সারুনা সে সাহায্য পাবে সে অন্যায় করার জন্য সাহায্য পাবে সে দেনান দিন ধনী হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এসবগুলিকে কত কঠোর ও কঠিন ভাবে বলেছেন তিনি বলছেন আল বিক্র বিল বিক্রে জিল্দ মাহাত্মাগ্রে বসানা কোনো অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটি এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আসাহেব বিসাহেব রাজম বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ঢেল দিয়ে ইঁট দিয়ে পাথর দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে আল্লাহ রসুল কঠোরভাবে বলেন আর এক শ্রেণীর নেতৃত্ব স্থানীয় লোকেরা একে বৈধ মনে করবে এটা কি করে হতে পারে পরিস্থিতি কত কঠিন হবে জটিল হবে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কেয়ামতের লক্ষণ হচ্ছে নেতা হবে জোর যার মল্লুক তার নেতা হবে জোর করে রাহাজানি করে অন্যায় করে অবিচার করে আর এই সব নেতাদের চরিত্র হবে যে নাকে বৈধ মনে করা রেশমি কাপড়কে বৈধ মনে করা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করা প্রতিপালক তোমার নিকটে আমরা প্রার্থনা করি তোমার দয়া কামনা করি তুমি আমাদেরকে এই ধরনের নেতা থেকে বাঁচিয়ে রাখো এই ধরনের দ্রব্য থেকে বাঁচিয়ে রাখো এই ধরনের কর্ম থেকে বাঁচিয়ে রাখো তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ দুয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ তুমি এই পৃথিবীর পৃথিবীর দর্শক মন্ডলীকে এই বিপদ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 rate peace TV dot TV মানবতার সমাধান ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য কাল সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়